দেখলে গানে গানে কত সময় চলে গেল আমাদের জীবনটাও তেমনি একদিন শেষ হয়ে যাবে উড়োজাহাজ দেখেছ সে যতই উড়ুক তবুও তাকে ফিরতে হয় উড়ো জাহাজ উড়ো উড়ো রয়না বিমান বন্দরে জয় হারিয়ে আকাশ পথে সে কি চলার ছন্দরে উড়ো জাহাজ উড়ো উড়ো রয়না বিমান বন্দরে জয় হারিয়ে আকাশ পথে সে কি চলার ছন্দরে যায় হারিয়ে আকাশ কি তাই হয় রে তার ঠিকানা নয় কভু নয় সেই কথা কথাটি নয় তো কারো আদা নয় কবু সেই কথাটি নয়তো কারো অজানা নয়তো কারো অজানা নয়তো কারো অজানা উড়ো জাহাজ উড়ো উড়ো রয় না বিমান বন্দরে হারিয়ে আকাশ পথে উড়ো জাহাজ উড়ো উড়ো রয় না বিমান বন্দরে হারিয়ে আকাশ পথে উড়ো জাহাজ যতই উড়ুক তবু তাকে ফিরতে হয় তোমার জীবন তেমনি খনিজ সেই কথাটি মিনতে নয় উড়ো জাহাজ যতই উড়ুক তবু তাকে ফিরতে হয় তোমার জীবন তেমনি খনিজ সেই কথাটি মিথ্যে নয় সেই কথাটি মিথ্যে নয় সেই কথাটি মিথ্যে নয় উড়ো জাহাজ উড়ো উড়ো রয় না বিমান বন্দরে যায় হারিয়ে আকাশ পথে সে কি জলার ছন্দরে উড়ো জাহাজ উড়ো উড়ো রয় না বিমান যায় হারিয়ে আকাশ পথে শিখি চলার চন্দরে লাল্লা লালা লাল্লা লালা লালা লাল্লা লালা লালা লাল্লা লালা লালা বন্ধুরা আমাদের পরিবেশনা এখানেই শেষ হচ্ছে যে গানগুলো শুনলে তা তোমাদের জন্য লিখেছেন শ্রদ্ধেয় কবি আল মাহমুদ সাজ্জাদ হোসাইন খান মতিউর রহমান মল্লিক আবাম সালাউদ্দিন আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ আসাদ বিন হাফিজ তোফাজ্জল হোসাইন হাসান আখতার শাহ আলম বাদশাহ এবং মোস্তফা শওকত ইমরান তাছাড়া কিছু গান সংগৃহীত গানগুলো যাদের কণ্ঠে শুনলে তাদের একটু পরিচয় করিয়ে দিই তারা হচ্ছে সানজিৎ জুলফিকার ইয়াসিন রেজওয়ান ফুয়াদ ফয়সাল শাকিল রাজন শওকত মাসুম মিল্টন ইবনে মকবুল মামুন আরমান রায়হান আশিক ফেরদৌস ছোটন আসিফ লিটন ও মজ্জেম হুসেন মঞ্জু আর গানগুলো ক্যাসেটবদ্ধ করেছেন মোহাম্মদ রইসুদ্দিন আচ্ছা কেমন লাগলো বলো তো আশা করি ভালো লেগেছে তোমাদের শুভকামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি Kudafes.